ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহতে হতে বর্ণিত তিনি বলেন বৃহস্পতিবার হায় বৃহস্পতিবার অতপর তিনি কাঁদতে শুরু করলেন এমনকি তার অশ্রুতে কঙ্করগুলো সিক্ত হয়ে গেল আর তিনি বলতে লাগলেন বৃহস্পতিবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রোগ যাতনা বেড়ে যায় তখন তিনি বললেন তোমরা আমার জন্য লেখার কোনো জিনিস নিয়ে এসো আমি তোমাদের কিছু লিখিয়ে দেব যাতে অতপর তোমরা কখনো পথভ্রষ্ট না হও এতে সাহাবিগণ পরস্পর মতভেদ করেন অথচ নবীর সম্মুখে মতভেদ সমীচীন নয় তাদের কেউ কেউ বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া ত্যাগ করছেন তিনি বললেন আচ্ছা আমাকে আমার অবস্থায় থাকতে দাও তোমরা আমাকে যে অবস্থার দিকে আহ্বান করছো তার চেয়ে আমি যে অবস্থার দিকে আছি তা উত্তম অবশেষে তিনি ইন্তেকালের সময় তিনটি বিষয়ে ওয়াসিয়াত করেন এক মুশ্রিকদেরকে আরব উপদ্বীপ হতে বিতাড়িত করো দুই প্রতিনিধি দলকে আমি যেরূপ উপঢৌকন দিয়েছি তোমরাও তেমনই দাও রাবি বলেন তৃতীয় ওসিয়তটি আমি ভুলে গেছি আবু আবদুল্লাহ রহমতুল্লা আলহী বলেন ইবনু মোহাম্মদ রহমতুল্লা আলহি ও ইয়াকুব রহমতুল্লা আলহী বলেন আমি মুগিরাহ ইবনু আব্দুর রহমানকে জাজিরাতুল আরব সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন তা হল মক্কা মদিনাহ ইয়ামামা ও ইয়ামান ইয়াকুব রহমতুল্লা আলহী বলেন তিহামা আরম্ভ হল আর্জ থেকে